السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আরেকটি সুন্নত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাঁ সেই সুন্নতটি হলো ঘুম থেকে উঠে উম, দুই হাতকে তিনবার করে ধুয়ে নেওয়া উম, তারপরে উজুর দিকে যাবেন হ্যাঁ যেই কাজের দলিল হচ্ছে হজরত আবু হুরায়রা হাদিস রসুল আকরম সাল্লাম বলেন ইদাস্তাইখাযা আহাদুকুম মিন নাওমি ولا يدخل يده في الإناء حتى يغسلها ثلاثا فإنه لا يدري أين باتت يده যে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আহ, যে তোমাদের কেউ যদি ঘুম থেকে উঠে তখন সে পাত্রতে নিজের হাত ঢুকিয়ে দেবে না যতক্ষণ না সেই দুই হাতকে তিনবার করে ধুয়ে না নেয় কারণ তার কোনো জানা নেই তার এই হাত রাত্রিবেলা কোথায় ছিল হুম, এই ব্যাপারে ওলামাই কেরাম হ্যাঁ আপনার মতভেদ করেছেন যে ঘুম থেকে উঠে দুই হাত যে তিনবার করে ধোয়ার ব্যাপারে দুই জাতীয় কথা পাওয়া যায় বিধানগত এক নম্বর কথা হচ্ছে আপনার হাম্বালি মজাবের লোকেরা বলেছেন যে দুই হাত ধোয়াটা ওয়াজিব হম এবং এই ব্যাপারটাকে ইবনে বাজ হ্যাঁ সেটাকে অগ্রাধিকার দিয়েছেন এবং তিনিও বলেছেন এটা ওয়াজিব এবং তিনি প্রমাণ দিয়েছেন আগের হাদিস দ্বারা যে রসুল নিষেধ করেছেন হ্যাঁ দুই হাত না ধুয়ে যেন আপনার সামনে অগ্রসর না হয় আর যে নিষেধাজ্ঞা সেটা সাধারণত কোনো প্রমাণ না থাকলে হারামের জন্য আসে আর রসুল আকরম সাম বলেছেন মা নাহি হুফাজিদু যা আমি যা থেকে তোমাদেরকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো সুতরাং এই ভিত্তিতে আমরা বলতে পারি হ্যাঁ, তারা বলছেন যে দুই হাত ধুয়ে নেওয়া হচ্ছে ওয়াজিব দ্বিতীয় আরেকটি মত পাওয়া যায় সেটা হচ্ছে দুই হাত ধুয়ে নেওয়া হচ্ছে এবং এই ব্যাপারটাই অগ্রাধিকার দিয়েছেন অধিকাংশ আলেম এবং তাদের প্রমাণ হচ্ছে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ যখন অজুর কথা বলেছেন তখন আল্লাহ বলেন যে মোমিনগণ তোমরা যখন নামাজের জন্য হ্যাঁ ইচ্ছুক হবে যে নামাজ পড়তে চাইবে তখন তোমরা নিজেদের মুখ ধৌত করে না এবং দুই হাত হ্যাঁ তোমরা কোনই পর্যন্ত ধৌত করো এবং সামনে অন্যগুলো বলেছেন তাহলে এইখানের মধ্যে আল্লাহ শাহু অজুর আগে আপনার দুই হাত ধোয়ার কথা বলেননি তাহলে এর থেকে বোঝা যায় আর এই ব্যাপারটা হচ্ছে ব্যাপক এটা আপনার ঘুম থেকে উঠার সময় হোক বা যে কোনো সময় হোক অজু করার আগে দুই হাত ধোয়ার কথা আল্লাহ স্বামী বলেননি সুতরাং সেটাকে বাধ্যতামূলক বলা যেতে পারে না কিন্তু হাদিসে এসে বলে সেটাকে মোস্তাহাব বলা যেতে পারে দ্বিতীয় তারা আরো বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দুই হাত ধোয়ার কারণও বলেছেন যে কারণ সে জানে না যে তার এই হাত দুইটি কোথায় ছিল রাত্রিবেলায় আর এই যে আপনার তিনি কারণ বলেছেন এই কারণটা কিন্তু হ্যাঁ আপনার নিশ্চিত কারণ নয় কারণ এটা একটা সন্দেহ আর সন্দেহের ভিত্তিতে আপনার আগের বিধান নিশ্চিত বিধান রহিত হয় না এটা হচ্ছে শরীয়তের নিয়ম যে আগে তো হাটটা পাক ছিল কিন্তু এই সন্দেহের কারণে না পাক হতে পারে না সুতরাং সন্দেহের কারণে দোয়া মোস্তাব হতে পারে সেটা ওয়াজিব হতে পারে না হ্যাঁ তারপরেও আমরা বলবো যে আমরা দুই হাত ধুয়ে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ প্রথম আলমদের কথা অনুযায়ী কারণ তাদেরও দলিল আছে এবং সেটা থেকে দূরে সরার কোনো প্রমাণ আপনার পাওয়া যায় না সুতরাং আমরা সতর্কতামূলক হ্যাঁ এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করব আল্লাহ রসুল আকরমসাল্লামের সকল সুন্নত আমল করার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন